উকবা ইবনু হারিস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি বিয়ে করলাম এরপর একজন কালো মহিলা এসে বলল আমি তোমাদের দুজনকে দুধ পান করিয়েছি এরপর আমি নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললাম আমি অমুকের কন্যা অমুককে বিয়ে করেছি এরপর এক কালো মহিলা এসে আমাদেরকে বলল যে আমি তোমাদের দুজনকে দুধ পান করিয়েছি অথচ সে মিথ্যাবাদিনী এ কথা শুনে নবী সাল্লাহ সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন আমি আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সামনে এসে বললাম সে মিথ্যাচারী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কি করে বিয়ে হতে পারে যখন তোমাদের দুজনকেই ওই মহিলা দুধ পান করিয়েছে এ কথা বলছে কাজেই তোমার স্ত্রীকে ছেড়ে দাও রাবি ইসমাইল শাহাদাত মধ্যমা আঙুল দুটো তুলে ইশারা করেছে যে তার ঊর্ধ্বতন রাবি আয়ুব এমন করে দেখিয়েছেন